ভীতু নই মোরা বিপ্লবী বীর উন্নত শির মোরা উন্নত শির ধুলোই লুটাবো মোরা বাধার প্রাচীর বুকে ভরা বল নিয়ে হাতে শামশির আমরা সবাই আমরা সবাই লড়াই করব মারব কাপের নত করব নাশি জান দিয়ে দেব প্রাণ দিয়ে দেব দেব না কবু মান লড়াই করি মরব মোরা এই তো মোদের শান জান দিয়ে দেব প্রাণ দিয়ে দেব দেব না কবু মান লড়াই করি মরব মোরা এই তো মোদের শান জান দিয়ে দেব প্রাণ দিয়ে দেব দেব না কবু মান লড়াই করি মরব মোরা এই তো শান বাজার বাজি ভঙ্গ মোরা হাতে নিয়ে বাধার মাঝে মাংস ভরা হাতে নিয়ে সবজি বলো নারায় তাকবি আমরা সবাই বীর বলো নারায় তাকবি লড়াই করবো মারবো কাপের নাত করবো নাসি লড়াই করবো মারবো কাপের নাত করবো নাসি হোক আমেরিকা হোক ইন্ডিয়া হোক ইরান জাপান তারাবো ওদের করবো উঁচু ইসলামী নিশান হোক আমেরিকা হোক ইন্ডিয়া হোক ইরান জাপান তারাবো ওদের করবো উঁচু

লড়াই করবো মারব কাপের নত করব না শীত লড়াই মারব কাপের নত করব না এনজিওদের তারা গাছে দর্শিতা যত নারী বললে তাদের যাসনি সে তা করে দে বাড়াবাড়ি এনজিওদের তারা গাছে দর্শিতা যত নারী বললে তাদের যাসনি সে তা করে বাড়াবাড়ি এনজিওদের তারা দর্শিতা যত নারী বললে তাদের যাসনি সে তা করে তাই তো তাদের কপাল খারাপ মন্দ আজ তকদি তাই তো তাদের কপাল খারাপ মন্দ আজ তকদি বল নারায় তকদি আমরা সবাই বল নারায় তকদি লড়াই করব মারব কাপের নত করব নাসি লড়াই করব মারব কাপের নত করব নাসি আমরা সবাই বল নারায় তকদি লড়াই করব মারব কাপের নত করব নাসি লড়াই করব মারব কাপের নত করব নাসি এদেশ ছাড়বি কিনা বল এদেশ ছাড়বি কিনা বল ব্রিটেন আমেরিকা কাপের জিন্দগিদের দোল দেশ ছাড়বি কিনা বল ছাড়বি কিনা বল ব্রিটেন আমেরিকা কাপের দোল ছাড়বি কিনা বল ছাড়বি কিনা বল

ব্রিটেন আমেরিকা কাপে জিন্দিগিদের দল দেশ ছাড়বি কিনা বল দেশ ছাড়বি কিনা বল ব্রিটেন আমেরিকা কাপে জিন্দিগিদের দল বদরের মানচিত্র দেখো খোলা পায়ের সে দিনের চরম তল বদরের মানচিত্র দেখো খোলা পায়ের